আইসা রদিল্লাহ হতে বর্ণিত যে যখন নবী সাল্লাহ সাল্লাম এর মৃত্যু হয় তখন তার বয়স হয়েছিল তেষট্টি বছর ইবনু শিহাব বলেন সাঈদ ইবনু মুসাইব এভাবেই আমার কাছে বর্ণনা করেন